সিয়াম ভঙ্গের কারণসমূহ কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয় এবং এর সাথে আমরা এর শর্তগুলো উল্লেখ করবো এই আলোচনা ইনশাল্লাহ আর পাশাপাশি যদি সময় আমাদেরকে পারমিশন দেয় তাহলে যে কাজগুলোকে অনেকে মনে করে সিয়াম ভঙ্গ হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব যে এগুলোতে আসলে সিয়াম ভঙ্গ হবে না প্রথমেই যে কাজের মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে সেটি হলো কোনো কিছু পান করা অথবা আহার করা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করা অথবা আহার করা দিবসে অর্থাৎ সিয়ামের যে সময়টুকু নির্ধারণ করা হয়েছে সোবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো কিছু পান করলে অথবা খেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এই বিষয়টা তো আমরা এমনি সহজেই বুঝতে পারছি কারণ আল্লাহ তালা রমাদানের মধ্যে কোন সময় খাওয়া খাওয়া যাবে অথবা পান করা যাবে সেটি বলে দিয়েছেন সোরা আল বাকারের একশো সাতাশি নম্বর আয়তে বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু মিনাল ফজর তোমরা খাও এবং পান করো যতক্ষণ না ফজরের কালো রেখার পর সাদা রেখা স্পষ্ট হয় তার মানে হচ্ছে সাদা রেখা স্পষ্ট হলে আর পানও করা যাবে না খাওয়াও যাবে না এরপর তিনি বলছেন তুম্মা আইলা লাইল অতপর এই যে খাবার আর পান করা বর্জন এটা পরিপূর্ণ করতে হবে রাত পর্যন্ত রাতের ব্যাখ্যায় আদেশে বলা হয়েছে সূর্যাস্ত তাহলে সূর্যাস্ত পর্যন্ত এভাবে চলতে হবে এর থেকে সহজেই বোঝা যাচ্ছে যদি কেউ খায় অথবা পান করে সময়ের মধ্যে তাহলে তার সিয়াম বাতিল হয়ে যাবে এখন এই খাবার আর পান করার মধ্যে আর কি কি জিনিস অন্তর্ভুক্ত হতে পারে সেটা হয়তো একটু ভাবার অবকাশ আছে খাবার যা আমাদের পাকস্থলিতে গিয়ে জমা হয় পানীয় যা আমার পাকস্থলিতে গিয়ে জমে এগুলো হচ্ছে আসলে খাবার গ্রহণ করার অর্থ তাহলে আমার মাথার উপরে যদি কোনো খাবার রাখি হাতের উপর কোনো খাবার রাখি অর্থাৎ গ্রহণ করা হলো কিন্তু গলা ধরণ করে পাকস্থলিতে না হলো না এতে রোজা ভাঙবে না প্রশ্ন হচ্ছে এখন আমরা তো নানা রকমের ঔষধ বা ইঞ্জেকশনও সেবন করে থাকি এগুলোর দ্বারা কি রোজা ভঙ্গ হবে হ্যাঁ ঔষধ যদি কেউ মুখ দিয়ে সেবন করে সেটা এমনকি যদি খাদ্য না হয় অ্যান্টিবায়োটিকও হয় তবুও তার রোজা ভেঙে যাবে যেহেতু এটা মুখ দিয়ে তার পাকস্থলিতে যাচ্ছে বাকি থাকলো ইঞ্জেকশনের কথা ইঞ্জেকশন যদি সেটা খাদ্যের বিকল্প না হয় এটা হয়তো কোনো অ্যান্টিবায়োটিক অথবা অন্য কোনো ব্যাধির কারণে অন্য কোনো রোগের কারণে কেউ নিচ্ছে যা খাদ্যের কোনো অভাবকে পূরণ করে না তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এই ইঞ্জেকশন সে মাংসপেশিতে নেক অথবা সে রগের মধ্যে নেক শিরার মধ্যে নেক কোনোটাই তার রোজা ভঙ্গ করবে না যদিও এখানে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন কিন্তু এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত তবে যদি ইঞ্জেকশনের মধ্য দিয়ে যদি শরীরের গ্লুকোজের অভাব মেটানো হয় তথা সেটা খাদ্যের বিকল্প হয় তাহলে এই অবস্থায় সর্বসম্মতিক্রমে তার সিয়াম ভেঙে যাবে যদিও সে ইঞ্জেকশনটা তার পাকস্থলিতে মানে গলার মাধ্যমে বা নাকে যেখান দিয়ে হোক না ঢোকায় বরং এই ইঞ্জেকশনটা যদি সে মাংসপেশিতেও নেয় কিংবা তার শিরার মধ্যে নেয় যেখানেই নেক সেটা যদি তার শক্তি বর্ধন করে তথা খাদ্যের বিকল্প হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম যে কোনো খাবার গ্রহণ করা এবং পানীয় গ্রহণ করার মধ্য দিয়ে যদি সেটা পাকস্থলিতে পৌঁছে তাহলে তার দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যাবে অথবা খাবারের বিকল্প পানীয়ের বিকল্প যদি কেউ গ্রহণ করে যে কোনো পন্থায় স্যালাইনের মাধ্যমে অথবা ইঞ্জেকশনের মাধ্যমে তবুও তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে দ্বিতীয় আরেকটি বিষয় সেটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা মুখ ভর্তি বমি করা রাসুল সাল্লাহ সাল্লাম এর একটা হাদিসে প্রসঙ্গে আছে তিনি বলেছেন মন্দারা আহুল কাইউ ফেলাইসা কাবা ওমান ইস্তাকা ফালিয়াকদি যে ব্যক্তি তার মানে বমি এসে যায় দারা আহুল কাই মানে মুখ ভর্তি বমি এসে যায় এটা হচ্ছে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সে বমিটা করলো না ফালে সালেহে কাদা তাহলে তার কোনো কাদা করতে হবে না ওমান ইস্তাকা আমদান আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমিটা করে হ্যাঁ, ফাল আকদি তাহলে তার কাদা আছে কোনো কোনো রায়তে আসছে ফালাইহিল কাদা তাহলে তাকে কাদা করতে হবে এ হাদিসটি সোনানের গ্রন্থের মধ্যে সোনান তিরমেদি এবং সোনাবি দাউদ মোসনাদ ইমাম আহমদের মধ্যে বর্ণিত হয়েছে এটা সহি হাদিস এখন যদি কেউ হঠাৎ তার বমি আসলো কোনো কারণে হয়তো একটা গন্ধ শোকার কারণে বা গাড়িতে চলার কারণে তাহলে বোঝা যাচ্ছে যে এটা যদি মুখ ভর্তি হয় তার রোজা ভাঙবে না কিন্তু অনেকেই হয়তো তার শরীর খারাপ লাগছে কারো কারো ধারণা যে সে যদি গলায় হাত ঢুকিয়ে বা আঙ্গুল ঢুকিয়ে বমি করে তাহলে তার শরীরটা হালকা হয়ে যাবে পাতলা হয়ে যাবে খারাপ ভাবটা কেটে যাবে এভাবে যদি কেউ বমি করে মুখ ভর্তি তাহলে তার সিয়া ভঙ্গ হয়ে যাবে তৃতীয় যে কারণ সেটি হচ্ছে মেয়েদের মাসিক ঋতু অথবা প্রসবোত্তর যে নেফাস বা রক্ত তার বের হয় সে কারণে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং যতদিন না এই রক্ত তার বন্ধ হবে রক্ত থেকে সে পবিত্র হবে মাসিক থেকে সে পবিত্র হবে ততদিন পর্যন্ত সে সিয়াম রাখতে পারবে না এটা যতদিন চলমান থাকবে ততদিন তার সিয়াম ভঙ্গ হবে এবং পরবর্তীতে সে সেগুলোকে কাদা করবে কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস ইমাম বুখারি বর্ণনা করেছেন তিনি বলেছেন আলাইসা ইদা হাবত লম তুসল্লি ওয়ালম তসুম নারীর যখন হায়েজ হয় মাসিক হয় তখন কি সে সালাত ত্যাগ করে না তখন কি সে সিয়ামও বাদ দেয় না ইত্যাদি তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে মানে নারীর যখন হায়েজ হয় তখন তার শোভনীয় হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া এবং সাউম ছেড়ে দেওয়া আর এর সাথে নেফাসের বিষয়টাও চলে আসে কারণ দুটোর একই বিধান এই অবস্থায় নারীরা সালাতও পড়বে না সিয়ামও রাখবে না তবে সিয়াম তাকে কাজা করতে হবে সালাদ তাকে কাজা করতে হবে না এরপর যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যেটা সিয়ামের সংজ্ঞা থেকে জানি দাম্পত্য সম্পর্ক থেকেও সিয়ামের সময়টুকুর মধ্যে নিজেকে বিরত রাখতে হবে অর্থাৎ দাম্পত্য সম্পর্ক স্থাপন স্বামী স্ত্রীর মেলামেশা এটি বর্জন করতে হবে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায় এবং তার হরমাত নষ্ট হয় তার যে সম্মান ছিল সেটি নষ্ট হয় এই জন্য বোখারি মুসলিমের হাদিসে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে এক সাহাবি এসে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসল্লাহ হালাক্তু ওয়া হালাক্ত নিজেও আমি ধ্বংস হয়েছি আর আমার পরিবারকে আমি ধ্বংস করেছি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কি হয়েছে বলো তখন তিনি বললেন আমি রামাদানের দিবসে আমার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করেছি এখন কি করণীয় তিনি জানতেন যে এটা নিষিদ্ধ কিন্তু তারপরেও হয়তো যে কোনো কারণেই হোক তারা সে সম্পর্ক স্থাপন করেছেন ফলে একটা অনুশোচনা আসার কারণে তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসছেন রাসুল সাল্লাহ সাল্লাম এর জন্য যে সমাধানটা দিলেন সেটা প্রশ্ন আকারে হাদিসের মধ্যে এভাবে এসছে তিনি জিজ্ঞেস করলেন হাল তেজি দুরাকাবা তুমি কি কোনো দাস খুঁজে পাও যে তাকে আজাদ করে দিবে তখন সে সাহাবি বললেন যে লা না আমি সেটা পাই না এরপর বললেন হাল তাস্তি ও সিয়ামা শাহরাইন অর্থাৎ শাহরাইন মোতাতাবে আইন তুমি কি একাধারে দুই মাস ধরে সিয়াম পালন করতে পারবে তখনও সাহাবি বললেন যে লা সেটা আমি পারবো না কয়লা তখন তিনি বললেন ফাত এম মিসকিনা তাহলে তুমি ষাটজন মিসকিনকে খাওয়াও মুসলিমের রেওয়ায়তে এ প্রসঙ্গে মানে আরও কিছু কথা বলা হয়েছে তখন তিনি বললেন এটাও তো আমার পক্ষে সম্ভব না আমি তো ফকির ব্যক্তি আমি তো দরিদ্র ব্যক্তি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে বর্ষ তাহলে এরপরে কিছুক্ষণ পর যখন বিভিন্ন দান খায়রাত সাদাকার অনেক খেজুর এসে গেল তখন তিনি এক ঝাঁকা খেজুর তাকে দিয়ে বললেন যাও ষাটজন মিসকিনকে তুমি খাওয়াই দাও তখন সে সাহেবী প্রশ্ন করলেন ইয়া রাসল্লাহ আমার চেতেও ফকির কাউকে আপনি মিন করছেন তখন তিনি বললেন যে আল্লাহর কসম এই মদিনায় আমার জানামতে আমার চাইতে দরিদ্র আর কেউ নেই তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেসে দিলেন এবং বললেন যে যাও তুমি নিজে খাও তো এখানে কয়েকটা জিনিস লক্ষণীয় প্রথম হচ্ছে যে সিয়াম এটা ভঙ্গ হবে এই জন্য এই যে সিস্টেমটা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এটা হচ্ছে কাফারা কাফারা তাইলে সিয়াম যখন ভঙ্গ হয়ে যায় একটা ফরজ সিয়াম যে কোনো রিজনে তখন তার কাজাটা তো অবধারিত এটা সর্বসম্মত মত যখনই সিয়াম কেউ কোনো কারণে ভঙ্গ করবেন তখনও তাকে কাজা করতে হবে বিনা কারণে ভঙ্গ করবেন তখন তো আরও শক্তিশালীভাবে তাকে কাজা করতে হবে কারণ যখন অসুস্থতার ওজরে ভাঙবে সফর ওজরে ভাঙবে তখন তো তাকে কাজা করতেই হবে সেটা কোরআনে উল্লেখ করেছে ফামান ক্যান আমিন কুমারিওয়ান আও আলা সাফারিন আমিন ওখার আর যখন বিনারি জন্য ভাঙবে তাহলে বোঝা গেল যে সেটা আরও উত্তমভাবে কাজা করতে হবে আর এখানে যেটা আরও অতিরিক্ত বলা হচ্ছে যে এই তিনটা অপশানের যে কোনো অপশান তাকে আদায় করতে হবে হয় গোলাম আজাদ করতে হবে নয় একাধারে বিরতিহীনভাবে সে সাতটা সিয়াম পালন করবে অথবা তাও সম্ভব না হলে সে ষাটজন মিসকিনকে খাওয়াবে এটা হচ্ছে কাফারা এটা হচ্ছে কাফারা তাহলে এই দাম্পত্য সম্পর্ক স্থাপন করলে তার সিয়ামও ভঙ্গ হবে তাকে কাজাও করতে হবে তাকে এই কাফারাটাও দিতে হবে আমরা যে আগে পানাহারের কথা বলেছি সে পানাহারের কারণে তার কি কাফারা দিতে হবে এটা নিয়ে ওলামাইকেরাম একতালাফ করেছেন ওলামাইকেরাম দুভাগে বিভক্ত হয়েছেন কারো মতে যে দাম্পত্য সম্পর্ক ভঙ্গ করলেই শুধু কাজা এবং কাফার আসবে আর ভিন্নভাবে যদি রোজাগুলো ভঙ্গ হয় তাতে কাজা আসবে কাফার আসবে না আর অন্য ওলামাই কেরাম যেমন ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ এবং ইমাম মালিক এবং তাদের অনুসারী অনেক আলেমদের মতামত হলো যে না ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানাহার করার কারণে দিনে রমাদানের দিনে রমাদানের হরমাত এবং সম্মান নষ্ট করেছে অতএব দাম্পত্য সম্পর্ক নষ্ট করার মতোই এখানেও কাফারা দিতে হবে যাই হোক এটা তাদের অভিমত গবেষণামূলক অভিমত দুটো মতামত এখানে আমরা পাচ্ছি কিন্তু সবাই বলেছেন যে কাজা অবশ্যই করতে হবে কাফারা দিতে হবে কিনা সেটা নিয়ে তারা একতলাফ করেছেন আচ্ছা এরপর আরেকটা কারণ হচ্ছে সেটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যদি সে এমন কোনো কাজ করে বসে সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইউজের কারণে অথবা তার স্ত্রীকে চুম্বন করার কারণে অথবা স্পর্শ করার কারণে যদি তার মানি বের হয়ে যায় রমাদানের দিবসে যে কোনো সময় সে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় তাহলেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ তার উচিত ছিল শাহওয়াত কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করা এবং এটাকে কমপ্লিট না করা সে দাম্পত্য সম্পর্কের কারণে যদি কামনা বাসনা চরিতার্থ করে তার কথা তো আমরা বললাম কিন্তু এর বাইরে ভিন্ন যে কোনো উপায়ে যদি তার এই বিষয়টি হয়ে যায় তাহলেও তার রোজা ভাঙবে হাদিসে কুদ্সের মধ্যে আল্লাহ তালা যে কারণে সৌমকে তার নিজের জন্য বলেছেন এবং সৌমের পুরস্কার নিজ হাতে দিবেন বলেছেন তার কারণটা উল্লেখ করেছেন এভাবে ইয়াদারত আমাহু ওয়াশার আবাহু ওয়াশাহুয়াতাহু মেন আজলি এই ব্যক্তি তার খাবার তার পানীয় এবং তার কামনা বাসনা শুধু আমার জন্যই ত্যাগ করেছে তাহলে এই তিনটেই ত্যাগ করতে হবে যে কোনোভাবে তিনটার কোনো একটা চরিতার্থ করলে অথবা বাস্তবায়ন করলে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে অবশ্য আমরা লক্ষ্য করি যেমন হাদিসের মধ্যে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সৌমরত অবস্থায় তার স্ত্রীকে স্পর্শও করেছেন কিংবা চুম্বনও করেছেন কিন্তু তিনি তার কোন স্ত্রীর সাথে এ সিয়াম অবস্থায় দাম্পত্য সম্পর্ক স্থাপন করেননি এবং তার রোজাও ভঙ্গ হয়নি তার কারণ হলো এমন কিছু তার ঘটেনি যেটা আমরা উল্লেখ করলাম ইতোমধ্যে সেই কারণ যেহেতু তার ঘটেনি যেন তার সিয়াম নষ্ট হয়নি তার মানে তাহলে বোঝা যাচ্ছে যে স্ত্রীকে স্পর্শ করার কারণে অথবা ইভেন চুম্বনের কারণে রোজা ভঙ্গ হবে না এ হাদিসটি এসেছে সাহিব বখারি এবং মুসলিমের মধ্যে শরীর থেকে কেউ যদি রক্ত বের করেন তাহলে তার রোজা যাবে কিনা তার আগে একটু বলে নেই শরীরে যদি কেউ রক্ত গ্রহণ করেন তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে এটা পানাহারের সাথে তুলনীয় পানাহার আমরা যা করছি তার শেষ পরিণাম হচ্ছে রক্ত আমাদের পানাহারগুলো রক্তে পরিণত হয় রক্তের শ্বেতকণিকা বা ইত্যাদি নানা কণিকায় পরিণত হয়ে আমাদের শরীরের শক্তি যোগায় সুতরাং রক্ত নেওয়া মানে আসলে খাদ্যের বিকল্প গ্রহণ করা তাহলে সেটাতে সর্বসম্মতিক্রমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে বাকি থাকলো শরীর থেকে রক্ত বের করার মধ্যে রোজা ভঙ্গ হবে কিনা এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস আফতার আল হাজিম ওয়াল মাহজুম সিঙ্গা যে লাগায় আর সিঙ্গা যে গ্রহণ করে যেটাকে সিঙ্গা বলতে হিজামা বোঝাচ্ছে কাপিং কাপিং বলা হয় ইংরেজিতে তো এটা যে করে তাদের উভয় সিয়াম ভঙ্গ হবে তো এই হাদিসটা শুদ্ধ হাদিস কোনো সন্দেহ নেই কিন্তু এই হাদিসটার ব্যাখ্যায় মানে ওলামাই কেরামের ভিন্ন কিছু বক্তব্য আছে যেমন আরেকজন সাহাবি থেকে তিনি বলেছেন যে এর কারণ হলো যে যে সিঙ্গা আর কারণে যার শরীর থেকে রক্ত বের করা হয় সে দুর্বল হয়ে যায় যার ফলশ্রুতিতে সে রোজা ভেঙে ফেলতে বাধ্য হয় তো সেখানে কারণ উল্লেখ করার কারণে এখানে দুটো বিষয় আমরা দেখি বলে আমাদের কেউ কেউ এই সহিহাদিস্টের হাদিসটির আলোকে সরাসরি বলছেন সিঙ্গা লাগালেই যে সিঙ্গা লাগাচ্ছে টানছে আর যার লাগানো হচ্ছে অর্থাৎ যার শরীর থেকে রক্ত বের করা হচ্ছে উভয়ে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এটা একটা মত আর অন্য মতে বলা হচ্ছে যে না সিঙ্গা যিনি লাগাচ্ছেন কাপিং আগে তো সেটা মুখ দিয়ে টানা হতো মুখ দিয়ে টানতে গেলে সেটা হয়তো তার ভেতরে একটু হলেও ঢুকে যাওয়ার সম্ভাবনা ফলে তার সিয়ামটা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আজকার যে কাপিংটা এই কাপিংটা কেউ টানছে না অতএব যিনি এখন সিঙ্গা লাগাচ্ছেন তিনি কিন্তু মুখ দিয়ে টানছেন না তিনি একটু কেটে দিয়ে কাপ লাগিয়ে দিচ্ছেন এই কাপের একটা প্রেশারে রক্তটা বের হয়ে আসে তাহলে এখন যেই ব্যক্তি এই সিঙ্গার বা হিজামের ব্যবস্থা করছেন তার কিন্তু রোজা এখন আর ভঙ্গ হচ্ছে না কারণ যে রিজনে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রোজা ভঙ্গ হয়ে যাবে সেটা তার মধ্যে নাই এখন কাপটাই রক্ত টেনে নিচ্ছে ওই ব্যক্তি মুখ দিয়ে রক্ত টেনে নিচ্ছে না অতএব তার পাকস্থলিতে রক্ত যাওয়ার কোনো সুযোগ নাই বাকি থাকলো যার শরীর থেকে রক্ত বের হচ্ছে তাহলে ভিন্ন হাদিস থেকে আমরা জানলাম রক্ত বের হওয়ার কারণে সে দুর্বল হয়ে যাবে অতএব তাহলে মানে হাদিসটা বলছে দুর্বল হয়ে সে বাধ্য হবে রোজা ভাঙতে বা সিয়াম ভাঙতে এই কারণে তার রোজা ভাঙবে অতএব আমরা সে মতটাকে শক্তিশালী মত হিসাবে গ্রহণ করতে পারি যদিও মহাকে অনেক আলেম বলছেন যে রক্ত বের করলেও এই হাদিসের কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে প্রিয় দর্শক আমরা আরেকটি বিষয় একটু আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি এই যে সিয়াম ভঙ্গের কারণগুলো আমরা বললাম সিয়াম ভঙ্গের কারণগুলোর কোনো শর্ত আছে কিনা হ্যাঁ শর্ত আছে তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত পাওয়া যাওয়ার পরে এই কোনো একটা কারণ যদি ঘটে তখনই তার রোজা ভঙ্গ হবে অন্যথায় নয় প্রথম শর্ত হচ্ছে যে সিয়াম ভঙ্গের কারণ সম্পর্কে তার জ্ঞান থাকা অর্থাৎ সে জানে যে খেলে রোজা ভঙ্গ হয়ে যায় সে জানে যে কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায় সুতরাং যদি কেউ না জানা থাকা অবস্থায় এটা করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না এটা বিশুদ্ধ মত কারণ আল কোরআন আল্লাহ তালা বলছেন রব্বান আল্লাহ তু আখিদনা ইন্না সিনা না আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুরাল বাকরার মধ্যে হে আমাদের রব আপনি আমাদেরকে পাকড়া করবেন না যদি আমরা ভুলে যাই অথবা কোনো ভুল করে বসি এছাড়াও অন্য আয়তে এসছে লাইসা আলাইকুম জুনাহন ফিমা তুম বিহি ওলাকিম্মা তা আম্মাদাত কুলুবুকুম তোমরা যা ভুলে করো মিস্টেক হওয়ার কারণে যা করো তাতে তোমাদের কোনো অপরাধ নেই অবশ্যই ইচ্ছাপূর্বক তোমাদের হৃদয় যা করেছে তার ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে আচ্ছা তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান থাকাটা জরুরি এ প্রসঙ্গে আরও অনেকগুলো দলিল আছে দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে সিয়ামের কথা স্মরণ থাকা অর্থাৎ আমি যে রোজাদার আমি যে সম পালন করি এ কথাটা আমার মনে আছে আর যদি ভুলে যাই তাহলে একদম পেট পুরে খেয়ে ফেললে অথবা পান করে ফেললেও তাতে রোজা ভাঙবে না এ প্রসঙ্গে একটা হাদিস আছে মান্নাসিয়া ওহু সাইমুন ফাআকালা আও শারিবা فليتم صومه فإنهم فإنما أطعمه الله وسقاه বুখারী মুসলিমের হাদিস যে যে ব্যক্তি সিয়াম পালন করে ভুলে পানাহার করে ফেলে তাহলে সে যেন তার সিয়ামকে পরিপূর্ণ করে কারণ এই অবস্থায় তার সিয়াম হবে তাকে আল্লাহ পান করিয়েছেন আল্লাহ খাইয়েছেন তবে এই খাওয়ার দ্বারা এই ভুলে খাওয়ার দ্বারা মানে মন থেকে স্মরণের ভুলের কারণে খাওয়ার দ্বারা তার রোজা ভঙ্গ হয়নি আচ্ছা তৃতীয় হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সিয়াম ভঙ্গ করা অর্থাৎ স্বেচ্ছায় সিয়াম ভঙ্গ করা কেউ তাকে বাধ্য করেনি কারণ কেউ যদি তাকে বাধ্য করে সিয়াম ভঙ্গ করতে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না এ ব্যাপারে যে হাদিসটি যে আয়াতটি আছে আমরা দেখি আল কোরআনের সুরান নাহালের মধ্যে আল্লাহ তালা বলছেন মান কাফারা বিল্লাহ বিম্বাদে ইমানিহি যে ব্যক্তি তার ইমান আনার পর আল্লাহর সাথে কুফরি করলো তাহলে তার ব্যাপারে শাস্তির প্রযোজ্য ইল্লামান উক্রিহা অকাল বহুমতমা ইন্দুম বিল ইমান তবে কুফুরির জন্য যার মানে যাকে বাধ্য করা হলো আর তার ইমানটা ইমানের জন্য উন্মুক্ত ইমানের দ্বারাই মতমায়েন একদম স্যাটিসফাইড তাহলে তার ব্যাপারে এই শাস্তি প্রযোজ্য হবে না আর এছাড়া আরেকটি হাদিসে যেটি ইবনে মাজা এবং সোহেবনে হেব্বানের মধ্যে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ কাত্তাজাউজান উম্মতি আল খাতা নেসিয়ান ওমাস্তুকৃহ আলাই নিশ্চয় আল্লাহ তালা আমার উম্মতের ভুল বিস্মৃতি যেটা সে স্মরণ থেকে হারিয়ে ফেলেছে এবং বাধ্য হয়ে যেটা করেছে সে বিষয়টি ক্ষমা করে দিয়েছেন এটা সাহি হাদিস তাহলে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তখনই এই তিনটা শর্ত পাওয়া যাওয়া সাপেক্ষে উপরোক্ত যে কোনো কারণে তার রোজা ভঙ্গ হবে অন্যথায় ভঙ্গ হবে না প্রিয় দর্শক যেহেতু আমাদের আজকের পর্বের সময় একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি অতএব কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হবে না সেটি আজকে আমরা আলোচনা করছি না অন্য কোনো এক সুযোগে আমরা আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আমাদের অনুষ্ঠানগুলো দেখুন আল্লাহ আমাদের আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসল্লাহ সাল্লামা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন والسلام عليكم ورحمة الله وبركاته